ইসলাম অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ তাই কোন হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টান আপমর জনসাধারণ কেউ আমাদের সভাতে যোগদান করলে অস্পৃশ্যতার আবহায় আমরা হাবুডুবু খাই না আমাদের কোনো ক্ষতি তো হয় না পরন্তু তার উপকার হয় কোন অমুসলিম যদি আমাদের সবাই যোগদান করে কোরআনের বিজ্ঞান বিষ্ণুনবী বিজ্ঞানে পরিপূর্ণ জীবন আদর্শকে জানতে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো এলকাম জানাবো সাদরে গ্রহণ করব। আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তোর বিজ্ঞান করুক বলুন আমি আমিন ইসলামের একটা মূল্যবান কথা মনে রাখবেন বাবা হাওড়া জেলায় কথা বলছি কিন্তু হাওড়া তো নাকি তোমাকে ওই আরো উপর যেতে হবে সে আমার উপরে কামড়ায় ঠান্ডা পানি আছে দেখো ওই চাবিটা কার কাছে আছে এই যাও ঠান্ডা পানিটা নিয়ে এসো আর গ্লাসটা আনবে হ্যাঁ কোরআন सुनने के बाद जो अगर मगर करेगा वो ईमानदार नहीं रहेगा पर ना এই জন্য কোরআন শোনাও কোন দল পার্টি মেজরিটি মাইনরিটির কথা শোনাবো না তো একটা একটা করে শোনাবো বলেছি এক নম্বর কথা কি শোনাবো বলেন এক নম্বর হচ্ছে আজকের মজলিসের সব থেকে অপরাধী অসহায় দুর্বল অশিক্ষিত সাধারণ আপনাদের ভাই বলবি শওকত ইবনে আব্দুল করিম ইবনে কাসিম উদ্দিন ইবনে নাসির উদ্দিন উচ্চ গ্রামী সুমপুর সাবি আমি অসহায় দুর্বল অশিক্ষিত সাধারণ বোকা পাপী আমি ইস্তেগফার করি আপনারা করুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি কোরআনের একটা মশলা শুনে রাখেন من عمل صالحا فلنفسه ومن أساء فعليها যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে দল পার্টি মেজরিটি মাইনরিটি জানি না আল্লাহ বলছেন আমার কাছে স্বজন পোষণ চলবে না আমার কাছে আপন পর চলবে না আপনি করনি আপনি ভরনি কোই কিসি কা বোঝ নেই ঢোয়েগা ولا تزر عازرة بزر أخرى وما كنا مؤذبين حتى نبعث رسولا খুব ভালো করে কথা শোনেন বুঝেন আমাকে একটা বালিশ দিল বালিশটাই লেখা আছে জাগা নেই হ্যাঁ জাগা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 একশো বার ভালো জুতো পায়ে ভালো টুপি মাথাই ভালো নারী নারীতে ভালো নারী পর্দাই ভালো স্বামীর এতে ভালো আলেম আলেমানার সানে ভালো মসজিদে ভালো তফসির করতে ভালো ওয়াজ করতে ভালো ইমামতি করতে ভালো চায়ের দোকানে খাওয়া যা খাবে আর পালিয়ে যাও বসো না খারাপ লাগবে হাফেজ হাফেজের জায়গায় ভালো প্রত্যেক জিনিস তার জায়গায় ভালো নারী নারীত্বে ভালো মুসলমান মুসলমানিত্বে ভালো স্টিলের plate chair table omelette cutlet butter দুনিয়ার কেউ কেউ বলবে দারুণ ভালো কিন্তু মৌলবী মৌলবী আনার সাথে মুসলমান মুসলমানিতে নারী নারীতে পুরুষ পুরুষত্বে কি চালাচ্ছিস বলে বড় মৌলবি হলো বর্ধমান থেকে বলেছে দরুদ দারুণ ভালো যত করবি তত ভালো তাতে চালাচ্ছি বলেছে নামাজের মাঝে মাঝে চালাবি বলেছে না তা বলে না তবে বোকা প্রত্যেক জিনিসটার জায়গায় সময়ে ভালো নামাজে ধরো শেষ রাখাতে রানের উপরে হাত রেখে আদবের সাথে পড়া ভালো দাঁড়িয়ে পড়লে হবে না দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ সুরা পুজো হয়ে সুবহানা রব্বিল আযীম সিজদায় সুবহানা রব্বিল আলা সব আমল করো কিন্তু দরুদ পড়বার সময় হাঁটু গেড়ে বসে রানের উপরে হাত রেখে আদবের সাথে দরুদ পড়ব তোমার এবং তোমার বাপের নাম করে নবীজির রাউজা শরীফে মদিনায় তোমার দরুদ পৌঁছে দেওয়া হয় একটা একটা করে কথা প্রথমে আল্লাহর প্রশংসা করে বাপজিরা শোনার আল্লাহ আল্লাহ কি বলে আল্লাহর প্রশংসা করব ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথেই বসে রয় আমার চলার পথে প্রিয় কাটার ছড়া ছড়ি আর বাড়ি নে সামলাতে মন তোমার পায়েই পড়ি তোমার প্রেমের বিজুষ পানে ধরার বুকে রস তোমার গুণের কিরণ গুণে গুণীর যত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 হাওড়া পিঠটা ফাটিয়ে দিবে ফেরিস্তা বাঙালি বাঙালি তো বাঙালির দিকে বুঝানো খুব ফের বাঙালি তো দারুণ বুদ্ধি ফুই ফোর বুদ্ধি নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই দাড়ি নাই কুটকুট করছিল বলে কেটে নিয়েছে দারুণ বুদ্ধি বাঙালিদের নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু নাই কিন্তু বাঙালিদের কি আছে বলেন কুড়ি টাকার মুরগি কুড়ি টাকার মিষ্টি কুড়ি টাকার মাই তিন কুড়ি ষাট টাকা বাঙালিরা বলছে যে মৌলবি তোরা বেশি বুঝিস আমাদের বুদ্ধি নাই নাইবা নামাজ পড়লাম নাইবা রোজা রাখলাম নাইবা হজ করলাম ষাট টাকা খরচ করব মাকে জান্নাত ঢুকিয়ে দেবো মৌলবি হায়ার করবো বাইচন ভুটিয়া সৌরভ গাঙ্গুলি লে টাকা মার দিনকে দেবে তেমনি লে ষাট টাকা দে আমার মাকে জান্নাত ঢুকিয়ে পাওয়ারওয়ালা মৌলবি হায়ার করা মৌলবি বিদেশি মৌলবি আরবি জানা মৌলবি ফারফি জানা মৌলবি নিউইদ মিন কাসারা সেটা শুরুতে তখন দোয়াই তোমা আর ফেরেস তারা মনে করলে এত যখন যারা জোরে আরবি বলছে তার মনে কাছে ওর মাকে জান্নাত ঢুকিয়ে দিতে যাওয়াই হবে নাই নামাজ পড়লে নাই বড়িটা রাখলে একটা কথা লিখলেন হর ইনসান কি মালুম আপসে মজহুল আপ কিয়া কলেজে পাবেন না ইউনিভার্সিটিতে পাবেন না নো নলেজ উইদাউট কলেজ ওলারা লিখলেন আর ইনসান কি মালুম আপসে মজহুলাত জাদা পৃথিবীর প্রত্যেকটি মানুষের জানা অপেক্ষা অজানা বেশি যে যত জানে তার অজানা অনেক বেশি আইনস্টাইন বলেছে পৃথিবীর বিচিত্র রহস্য থেকে অনুপরিমাণ জ্ঞান লাভ করতে পারিনি এখনো পর্যন্ত কোন বৈজ্ঞানিক সাগরের তলা খুঁজে পাইনি তার নাম খোদা একটা একটা করে বলবো মুসলমান সমাজের অধপতনের কারণ বলবো জলসায় কি চাচা বলবেন বলুন ভাইকে বলবেন বলুন দাওয়াত করবেন করুন নিমন্ত্রণ করবেন করুন দুলাভাই করবেন তা করে নেন ভাগিন জামাই করবেন তা করে নেন কিন্তু ওয়াজ করাতে হলে জানতে চাইবেন আলিম বটে কিনা এখানে যাকে তাকে বসাবেন না ম্যানেজমেন্টে চাকরি করে দুলাভাই করে নেন কলকাতার পৌরসভায় চাকরি করে ভাগিন জামাই করে নেন কাউকে দেখতে ভালো লাগছে নিমন্ত্রণ করে খাইয়ে দেন শাহরুখ খান এসছে দেখতে যাবেন না যান টিকিট কেটে কালকে ঈদে নেন খুব ভালো কিন্তু ওয়াজ করাতে চাইলে জানতে চাইবে না আলেন বটে কি না জাতির চরম ক্ষতি হবে বাবা মল্লই বাবা লোকনাথ বাবা মাগনম বাবা আমাদের গাঁয়ে আজকে ওয়াজ হাত দিয়ে দেবে দিয়ে হাদিসে ইজরাই নাই সর্বপ্রথম জানতে চাইবেন কোথায় পাশ করেছেন কোথায় করেন কোথায় পড়া কি করেন মাসকালা কি তবে কোরআন হাদিসের নসিহত করবে আপনারা কি পরেশগার হয়েছেন কতটা হয়েছেন জিবিলালের সঙ্গে আপনাদের কবে দেখা হয়েছে কি হয়েছে না জানি না গোটা পৃথিবীর মানুষ যদি পরেশগার হয়ে যায় আর জিবিলালের সঙ্গে প্রত্যেকদিন সকালে বিকেলে দেখা করে কসম উদার করে বলছি ওলামায় হক্কানি খুব বাজে হক্কানি যদি না থাকে দিনের হেফাজত আল্লাহ কারো দ্বারা করবে না আলেমের দ্বারা হাফেজের দ্বারা দিনের হেফাজত করে আলেম হক্কানি হাফেজ হক্কানি কেমন পর্যন্ত পৃথিবীতে প্রয়োজন আপনার মতো লক্ষ হাফারের দ্বারে দিনের হেফাজত হবে না কোরআনের একটা জবর চেয়ে পেরে গেলে ওটা পৃথিবীর সেটা আটকাতে পারবে না তিন দিন মাদ্রাসায় পড়া হবে সে বলে দেবে এটা কোরআন শরীফে নাই আর আপনার মতো করবেন মনে করবেন আল্লাহ মধ্যে দুপারা বাড়িয়ে দিয়েছে চালিয়ে কিন্তু হাফেজ সাহেবকে দিলে পারা সে বলবে এই শব্দটা কোরআন শরীফে নাই আলেম সাহেবকে দিলে বলবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ গোটা পৃথিবীর মুসলিম পন্ডিতরা যদি এক কাজে হয় আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ সমস্তটা কোন শব্দের মানে গোটা পৃথিবীর মুসলমান বলতে পারবে না মাদ্রাসায় তিন বছর পরে একটা তালবিলিম বলে দিবে আলিবলামের চারটা ভাগ আলিবলামে হাতে জেহনি আলিবলামে হাতে খারিজি আলিবলামে আপনার দিকে এসমি আলিবলামে জিনসি আলিবলাম এখানে যেটা আছে এস থেকে ইস্তেকরাকি আর আলিবলামে জিনসি এই আলিবলামটার মানে হচ্ছে সমস্ত খেলে হারাম পান করলে হারাম না পাক এই আয়তের দ্বারা এই আয়তটা রহিত দুটো আয়তি কোরআন শরীফ আছে আয়তটা সরানো হয় নাই তেলাওত বাকি আছে হুকুম বাতিল করে দেওয়া হয়েছে আপনার আব্বাকে জান বললেন যে এক কাজে ইলিশ মাছ আনবি আপনি যখন বাজার করার জন্য বাইরে বেরিয়ে গেলেন তখন তার মা বললো ইলিশ মাছ জামাই খায় না ছুটে যেতে ভাইকে বা রুই মাছ আনবি ইলিশ মাছ না আনে প্রথম হুকুমটা বাতিল দ্বিতীয় হুকুমটা চলবে প্রথম হুকুমটা রহিত দ্বিতীয় হুকুমটা দাঁড়া কোরআন শরীফে দুটো আয়তি রয়ে গেছে যে এক কেজি ইলিশ মাছ আনবি তারপরে বললে জামা ইলিশ মাছ খান বল ছুটে যায় বল রাস্তায় চলে গেছে যে ইলিশ মাছ আনি না রুই মাছ আনবি ইলিশ মাছের হুকুমটা বাতিল রুই মাছের হুকুমটা আপনার দিকে রয়ে গেল তাকে বলে বাতি রহিত আর আপনার রহিত কারি আমরা মৌলবীরা বলি না শেখ আর হাদিস শরীফ আছে কেবলার দিকে পোশাক পায়খানা করা নিষেধ পূর্ব পশ্চিম আব্দুল্লাহ করতে শুয়ে শুয়ে যদি বই পড়েন কি করবেন লাল কালি দাগ বলছে কোনো বুদ্ধি নাই আল্লাহ নবীর পোষা করতে আমার একটা হাদিয়ে লিখে দিয়ে আব্দুল্লাহ বলছেন মলিবিনা কোনো বুকা মনে হচ্ছে নেমে আসছে আমি অত্যন্ত ঠান্ডা অনুভব করছি যেন জ্বর এসছে খাদিজা নবীকে কম্বল আবৃত করলেন সুস্থ করলেন করে সাথে করে নিলেন অথবা নিজেই গেলেন সাথে করে নিলেন অথবা নিজেই গেলেন ওরা খাইবে না নৌফলের কাছে গিয়ে যিনি তার আত্মীয় সম্পর্কে চেঁচা বললেন যে আমার স্বামী মোহাম্মদ সাল্লাম অত্যন্ত কম্পিত তিনি বলছেন কাসিম আমার উপর আকাশ থেকে একটা জিনিস নেমে এলো মনে হচ্ছে জিঞ্জিরের ঘন্টা ভীত কম্পিত হলাম আমি বুকে জড়িয়ে ধরলো আমাকে বললো একরা বিসমা রব্বিকাল লাযী হযরত বারাকা ইবনে নফল হযরত খাদিজাকে বললেন সন্তুষ্ট হও খুশি হও তোমার স্বামী ভাবি পায় রব্বাহ আমি যদি ততদিন বেঁচে থাকি আমি তোমার স্বামীর উপরে ইমান আনব যেটা কিলুলেও পাকবে না তার বাংলা মানেটা কি না জেনে অনেক জেনে লিয়া যা জেনেছেন কিচ্ছু জানা হয় নাই যা বুঝেছেন কিচ্ছু বুঝা হয় নাই সব থেকে যিনি জানেন বুঝেন বুঝিয়েছেন তিনি আল্লাহ বড় বড় মূর্তি বড় বড় মহাদিস বড় বড় তাদের ফতোয়ার শেষে কি লাগে জানেন ফতোয়ার বই খুলুন কোথায় ফতোয়ায় ইমদাদিয়া ফতোয়ায় রশিদিয়া ফতোয়ায় মাহমুদিয়া ফতোয়ায় স্বামী ফতোয়ায় আলমগিরি ফতোয়ায় প্রত্যেক ফতোয়ার শেষে লেখা আছে সাহেব লিখেছেন ওয়াল্লাহু আলামু যেটা ঠিক সেটা আল্লাহ জানে আমার যেটা জানা সেটা লিখে দিলাম ওয়াল্লাহু আলামু বিসসাওয়াব বড় মূর্তিকে জিজ্ঞেস করলে মুক্তি বলে কালকে বলবো বড় মূর্তি সিং জিজ্ঞেস করলে বলে মুক্তি মাহমুদকে জিজ্ঞেস করে বলবো মুক্তি মাহমুদকে জিজ্ঞেস করলে বলে মুক্তি জাকারিয়াকে জিজ্ঞেস করে বলবো মুক্তি জাকারিয়াকে জিজ্ঞেস করলে বলে মুক্তি মুজফরকে জিজ্ঞেস করে বলবো আর তারা বলে কালকে বলবো বই থেকে বলবো আর আপনার মতো মূল্যওয়ালা পটলওয়ালা মোটর সাইকেল সাইকেলওয়ালাকে জিজ্ঞেস করলে মুছে পাক পাকড়ে বলছে এই মহলাটা পুড়িয়ে দেবো তো পানি খেতে দেবো সকালে জিজ্ঞেস বিকেলে বলে দেবো বলে আকার মহিকাল একা ঝামেলা বিপদ মুসলমান থেকে শিখিয়ে দিচ্ছে শিখে নেন মৌলবী মোল্লা পীর ফকির ওয়াইন আমার মতো ফুটানি বাদ শৌকত যে যেখানে যা বাদ করছে नमाज में ये चलेगा ये नहीं चलेगा ये शिरक है ये बिदात है ये कुफरी है ये क्याम है ये मिलाद है ये कलमा खनी है ये चोली से है ये चाल से है বলছে মৌলবীরা করছে মৌলবীরা বুঝেলে আপনি কালমা পড়ুন নামাজ পড়ুন রোজা রাখুন হজ করুন জাকাত দেন বলে কারো সামের লোকের নাই আমি আমার মতন করবো হাদিসে যা পেয়েছি আমি আমার জবাব দেবো তোর তুই জবাব দিবি আপনাকে জিজ্ঞেস করবে না কেন ক্যাম করি নাই কেন মিলন করি নাই কেন কর্মাখানি করি নাই কেন কোনখানি করি নাই গোটা পৃথিবীর মৌলবী যদি এক কাছে করে মিলাদ করার আর আপনার কেলমা নামাজ মুজাফর জাকাত না থাকে আমি মৌলবীর শওকত আব্দুল করিম বলছি কসম খোদার করে করে আপনার মা বাপের পেরোবার কোন রাস্তা নাই মিলাদ করে লোক পার করা যায় না মিলাদ করলে পারা দোষ নাই করলে করুন না কেন করবেন কি করে করবেন আমি বই লিখছি বার হবে আজকে বইপত্র আনিনি দুটো সিডি আমার কাছে আছে খালি আমার নিজের বাজে বইপত্র আনতে পারিনি তো আপনার জায়গায় মিলাদ করলে আমি কুড়ি টাকা পাবো মুরগি দিয়ে ভাত পাবো ভাজা মাছ পাবো বেশি ঘিয়ের পরোটা পাবো লাবাসি তারপরেও বলছি কসম খুদার করে কালমা নামাজ রোজা হজ্জাকাত না থাকলে মিলাদ পড়িয়ে কোনো লাভ নাই এতে আমার বাজার খানিকটা খারাপ হবে না না আপনার যদি মনে মনে হয় আর মিলাদ পড়াবো না আমার কুড়ি টাকা গেল কিন্তু তারপরে বলে দিচ্ছি কেন কবরে আমাকে ফাটাবে সত্য কথা বলি নেই কেন এই বাবা ফাঁকা হবে তবু বলে দিচ্ছি এরপর আপনার যা ভালো বুঝবেন করবেন কলমাখানি কুলখানি চল্লিশে চালসে যে যত পারেন করুন আল্লাহর কিছু প্রশংসা শোনান তোমাদের জন্য বিছানা খুব ভালো করে তারপরে বলবো কেন নামাজ পড়বেন কেন রোজা রাখবেন কেন হাজ করবেন একটু বলি না সাড়ে সাতটায় আজান পৌনে জামাত চল্লিশে গেছ পাঁচ মিনিট শূন্য পঁয়তাল্লিশে জামাত পাঁচ মিনিট খরচ দশ মিনিটে খরচ কি পেয়েছ বলো পঞ্চায়েত ভোট হলো সকাল ছটায় লাইন দিয়েছ দশটায় নম্বর চার ঘন্টা কি পেয়েছ বলো দুটোর সঙ্গে একটু কম্প্রোমাইজ করো দশ মিনিট নামাজে খরচ কি পেয়েছ চার ঘন্টা ভোট দিয়েছ কি পেয়েছ বলবো কি পেয়েছেন পেশাব করলে দু টাকাও পায়খানা করলে তিন টাকাও যদি বলে খুচরো নাই তাহলে বলবে লুঙ্গিতে পেশাব করলাম তাহলে তো লাভ ভোট দিয়ে ভোট দিয়ে কি পাবি শোন অক্সিজেন পাবি ফিরিতে সূর্যের আলো পাবি ফিরিতে পানি পাবি ফিরিতে মাটি পাবি ফিরিতে কোরআন পাবি ছস্তাই মলবি পাবি ছস্তাই দিন ছস্তা সোনা মার্গ রূপ মার্গ হিরে মার্গ আর কি মার্গ এবিসিডি মার্গ মাস্টার মার্গ উকিল মার্গ ডাক্তার মার্গ পরের বিবির সঙ্গে গল্প করা মার্গ নিজের বিবির সঙ্গে সারাদিন আস দশ নয়া পয়সা লাগবে না আর কলকাতায় গিয়ে কাউকে একবার চোখ মারতো একশো টাকা লাগবে দাঁড়ালে জুতো খেয়ে মরবি এ বাবা মার মারব পরের বন্ধুর সঙ্গে গোলমাল করা মার মারব ওই বাসে বসে কারো পাশে দিদি করে যাবে একটু খাওয়া যাবো ঠিক আছে আমরা ভাড়াটা নিয়ে নিয়েছি যাচ্ছ না একবার হেসেছে ভাড়া গেল আর একবার হাসলে টিফিন খাওয়াতে হবে আর বিবির সঙ্গে সারাদিন হাসলে একটা কচু পাবেন বিবি বললো দিন মহারের সোদ আছে না ফেরি অক্সিজেন ফেরি আসমানের পানি ফেরি বড় নেকা পড়া কোরআনের বিজ্ঞান হচ্ছে বিজ্ঞান বাকি হচ্ছে আপেক্ষিক আজকে যা চলছে কালকে তা চলবে না বিজ্ঞানের থিওরি আর কোরআনের থিওরি আল্লাহর বিধানের এতটুকু ফের পাবে না কেমন পর্যন্ত গত বছরে কলকাতা হাইকোর্ট বলেছিল कलकत्ता के रास्ते के रास्ते में मीटिंग मिचिल नहीं चलेगा राज्य सरकार बोले ये आपका पदाधिकार में सीमा लंघन है তারপরের দিনে কলকাতা হাইকোর্ট বললো কলকাতা के रास्ते में मीटिंग मिचिल नहीं चलेगा लेकिन किनारा किनारा में चलेगा ধমকি দিয়েছে আমরা আইন পাল্টিয়ে দিয়েছে কিনারা কিনারা মে চলেগা কোরআন ওই রকম ধমকি দিলে আইন পাল্টায় না ولن পর্যন্ত আমার বিধানের এতটুকু পরিবর্তন পাবে না আমার কুড়ি জনারা নেই বলুন স্কুলে পড়েছেন না পড়েন নাই নিচে কার জল বাষ্প হয়ে উপরে যায় এক কাছে জমা হয়ে ভারী হয়ে বর্ষণ হয় কি বলছেন বলুন পড়েছেন না পড়েন নাই আমি স্কুল যাইনি বেশি দিন আমি গাছের উপরে বই চাপিয়ে দিয়ে মাছ ধরতাম আপনারা যারা নিচেকার জল বাষ্প উপরে যাওয়া এক কাছে জমা হয়ে বর্ষণ তাদেরকে জিজ্ঞেস করছি যেখানে কলেজে চার পাঁচ হাজার ছেলে পড়ে তাদের পেশাবের মালটা কোথায় যায় নিচেকার জল বাষ্প হয়ে উপরে যায় তা পেশাবটা কোথায় যায় আর যদি ঘুরে পড়ে রানিং মাল যে মনসাহের সাহেবের ছাতায় মাস্টারের মাথায় পঁচিশে ডিসেম্বরের ফিস্টির গোস্তে মুরগির মাংসে তখন কিরকম খেতে স্বাদ লাগবে সেটা তেতো তেতো লাগছে কেন এখানে কি মাল পড়লো বলে ওপরে জাগাইছে ঘুরে তাই খালি বলা শহর কিন্তু বুঝতে হবে আল্লাহ বলছেন আকাশ থেকে আমি পবিত্র বাড়ি বর্ষণ করি পান করো উজু করো গোসল করো রান্না করো দোষের হবে না নিজে কার পানি উপরে যেতে যেতে শুকিয়ে যায় উপরে পৌঁছই না ওয়ানজাল্লা মিনাস সামাই মান তাহুরা থেকে আমি পবিত্র বাড়ি বর্ষণ করি বৈজ্ঞানিকরা বলছে পৃথিবীর থেকে সূর্য চোদ্দ লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে সূর্য কত লক্ষ গুণ বড় বাবা ওটা ওটা এক বছরের কথা আমরা যেটা পড়েছি তেরো দশমিক এত লক্ষ গুণ আমেরিকার বৈজ্ঞানিক বললেন ন দশমিক চোদ্দ লক্ষ গুণ বড় গত বছরের আর ওরা তো আমরা দিকে পৃথিবীর স্বামী গো ওরা যাওয়া মনে চাঁদে যাবার লেগে শুটিং করলে সিনেমার মতন বিশ্বের লোককে মানিয়ে দিলে বৈজ্ঞানিক দিকে বুঝিয়ে দিলে চাঁদে গেছি তারপর আবার পেপারে বেরোলো শুটিং করেছে সিনেমার মতো আদৌ চাঁদে যায়নি খুব ভালো করে কথা শোনেন যারা বলেছে চাঁদে গেছে তারাই বলেছে চাই নাই যারা বলেছে গেছে তারাই বলেছে চাঁদের মাটিতে আমি স্ট্রং কলার বোতল কোথায় ফেলো মাটিতে নেমে লাভ মেরে বোতলটা সরিয়ে দিল অস্ট্রেলিয়ার লোকরা প্রথম দেখলো চাঁদের মাটিতে পতাকাটা পটপট করে উঠছিল কেন চাঁদের মাটিতে বাতাস থেকে গেল চাঁদকে যেতে গেলে যে রকেটে চেপে গেল সেটা ভেতর দিয়ে যেতে গেলে গলে পড়ে যাবে সেটা সেখানে পৌঁছলো কি করে একটা কথার উত্তর দেয় নাই তারপরে পেরিয়ে গেল যে সিনেমার মতো শুটিং করে বিশ্বের লোককে দেখিয়ে দিয়েছে চাঁদে গেছি আদৌ চাঁদে যাইনি আমি স্ট্রং আদৌ ইসলাম করেনি আদৌ তার ঘটনা বানানো যারা লিখেছিল তারাই আবার লিখেছে এই কথাগুলো আমরা মৌলবীরা ডাল ভাত খাই ডিম বেলুন ভাত খাই নামাজ পড়াই মসজিদের ভেতরে থাকি তোমাদের মহিলা আমরা জানি না তো পৃথিবীর থেকে সূর্য চোদ্দ লক্ষ গুণ বড় আপনারা পরিচালনা করেন নাই এই মাথার উপরে যেটা খয়রিয়া সাদা পর্দাটা টাঙানো আছে এটাকে আপনারা হাওড়াতে কি বলেন ওটা আমরা বর্ধমানে সামিয়ানা বলি সামিয়ানা আপনারা কি বলেন সামিয়ানা নিচে বসে বসে উপর দেখতে নিচে বসে আপনারা কোন লোক উপর দিকে চেয়ে দেখলে দেখা যাবে কিছু তো পৃথিবীর থেকে সূর্য চোদ্দ লক্ষ গুণ বড় তা আকাশ দেখছে কি করে উকি মেরে না ফুটো দিয়ে তো আপনারা যেখানে বসে আছেন মাথার উপরে টাঙ্গা আছে যতটা স্কোয়ারে বসে আছেন একশো বাই একশো বা দশ বাই দশ স্কোয়ার ফুট তার উপরে টাঙানো আছে লক্ষ বাই লক্ষ স্কোয়ার ফুট তো আমরা উপর দেখবেন কি করে উকি না ফুটো দিয়ে তো বলছে পৃথিবী থেকে সূর্য চোদ্দ লক্ষ গুণ বড় সূর্য পৃথিবীর নামই না উপরে সূর্য এরকম করে দেখেন এরকম করে সূর্য যদি ওপরে হয় তো আকাশ দেখছেন কি করে <laughs> তার আগে কলকাটি এঁটে রেখেছে আমার দুলাভাই বর্ধমান বিশ্ববিদ্যালয় ডবল এম বুঝলেন দুলাভাইও হয় আবার আমার জামাইও হয় দুটো সম্পর্ক বাপের কুটুম মায়ের কুটুম তো তো তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এমএ তিনার গ্রামে একবার জলসা ছিল আমি গেছি দিয়ে আমি বললাম আচ্ছা দুলাভাই এই পৃথিবীর থেকে সূর্য চোদ্দ লক্ষ ফুট বড় আঁকা দেখে দেখি করে তো বলছি তোমার তো বেশি লেখাপড়া শেখানো হ্যাঁ? বুদ্ধি নেই তার মানে আর বুবু ভাত দিচ্ছে তো বলছে আকাশ বলে কিছু নাই তো অপরটা ফাঁকা বলে গুলু পাল্লা কেমন সালা তার ইমানই নাই রে সালা আকাশ বলে কিচ্ছু নাই ওপরটা ফাঁকা বলে গুলু পারা লাগে কেন বলেছে তাহলে সূর্য চোদ্দ লক্ষ বড় বলেছে ঝামেলায় পড়তে হবে তার থেকে আকাশটা উড়িয়ে দিয়ে কেউ বললে পারা বলবি মালি নাই মাল্লা কি আছে সুরা মুলকে উনত্রিশ পাড়া উম تبارك الذي بيده الملك على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق السبع سماوات وما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فضل ثم ارجع البصر كرة ينقلب إليك البصر خاسئا ولقد زينا السماء الدنيا بمصابيح আমি পৃথিবীর আসমানকে তারকা রাজি দ্বারা সৌন্দর্যতা দান করেছি তাতে সূর্য আছে চাঁদ আছে মিটমিট করছে ধ্রুব তারা সুখ তারা সন্ধ্যা তারা এগুলো পৃথিবীর আকাশ এই রকম আরো ছটা আকাশ তৈরি করেছি সাতটা আকাশ আছে সাবা সমাবাদ আসকুরান সাতটা জমি কোরআনের এক জায়গায় খালি আছে আর সাতটা আসমান বহু জায়গায় আছে আর এক জায়গায় আছে আল্লাহ সাতটা আসমান তৈরি করেছে তৎসদৃশ জমিন তৈরি করেছে আর জমিনও ঠিক অতগুলো গবেষণা যত যা করবেন করুন ভাবুন আল্লাহর কাছে গেলে পাঠা নামও হয়ে যায় ছোট হয়ে যায় ওখানে বাস চলবে না বাপজিরা শোনা আল্লাহ তাই কথা শুনুন আল্লাহ বলছেন আমি কি দিয়েছি তোমরা কি দিয়েছ কে অক্সিজেন দান করেছে বলো চলুন দিন এখানকার যারা বুদ্ধিমান বিচক্ষণ মাতব্বর মরল কলকাতা যায় মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু বলি আমার সঙ্গে আল্লাহ ঝামেলা চলছে তার অক্সিজেন দেবো না করে ব্যবস্থা করো আমরা মাথায় চাপ নিয়ে পাগলা কাটতে বলে দিবে মুখ্যমন্ত্রী বলবে বোকা আমারও তো তার মাল নিয়ে চলছে তুই শালা তার সঙ্গে ঝামেলা করছিস কেন যখন আমরা গাপ ফেরে পড়ি তখন ঘরের মেঝে তাকি ডাকি পোকা বাইরে খালি গন্ডগোল মতানি দেখায় সূর্যের আলো তার বাতাস তার অক্সিজেন তার বৃষ্টিদার জমিনদার বিবি সে দিয়েছে পাম্পাজত থেকে আওলাদ সে দিয়েছে তার কিডনি তার দৃষ্টিশক্তি তার তাকে বাদ চলে কি করে রে বোকা আল্লাহ বলছে তার লেগে তো বেশি খরচ করতে হবে না দশ মিনিট খরচ করো আমি এতগুলো দেবো আর ভোট দিলে পাড়া মোরাম পাবে পানি দিলে বসে যাবে নদী গড়িয়ে যাবে তোর দরজায় দিবে ওর দরজায় দিবে না তোর দরজায় নাই রে আমি ভোটে গোলমাল করে নেবো বাদ দিয়ে দিয়েছে ভোট দিলে এত পাঁচ বস্তা চিনি ভেঙে করে বিডি অফিস পাঠাচ্ছে হাওড়া থেকে হুগলিতে অফিস যেতে যেতে তিন বস্তাও বলে দু বস্তা চিনি কোথা গেল পেপারে যে পাঁচ বস্তাও বলছে স্যার ভ্যানেতে পিঁপড়ে খেয়ে যদি বলে কোন পিমড়ে খাইছে মলবি তো থুতুনি ফাটিয়ে দেবো সেই কারণে আল্লাহ উকিমের নাম করতে পারব না কার বাপ কার উপরে ভোট যত পারেন দেন আমি ভোট দিতে নিষেধ করতে আসিনি কিন্তু আল্লাহ ছাড়া গতি নাই বৃষ্টি তার জমিন তার আসমান তার অক্সিজেন তার যারা নামাজ পূজা করেন না বেলুন কিনে নিয়ে বালিশের কাছে রেখে দেন না নাকের কাছে ফুটিয়ে নেবেন বলে বেলুন ফুটেছিস কেন নেবে বলে আল্লাহর অক্সিজেন লোক আমি আমরা বাতাস থেকে বার করবো যা আর নাহলে জ্ঞান যদি থাকে লজ্জা সরম যদি থাকে হায়া যদি থাকে আজ থেকেই নামাজ আরম্ভ করে আল্লাহ তুমি তুমি পাক তোমার দয়ার অন্ত নাই প্রশংসার ভাষা নাই আমি ব্রিজের ওপরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম এক নম্বর মৌখালি মাদ্রাসা যাবো কোন দিকে যাবো ডাঁয়ে নামবো না বাঁয়ে তো বললেন আপনি সুজে যে নেমে দেখবেন পেরিয়ে ওই প্ল্যাটফর্মটা পেরিয়ে যে রিক্সা পাবেন বললাম ধন্যবাদ প্রথমে বললাম তাকে তারপর বললাম ধন্যবাদ আল্লাহ তোমার ভালো করো বললে লোকে রাস্তা দেখিয়ে দিয়েছে ধন্যবাদ আর আমি চোখ দিয়েছি কিডনি দিয়েছি অক্সিজেন দিয়েছি বৃষ্টি দিয়েছি আওলা দিয়েছি বিপি দিয়েছি আমার বেলায় নো থ্যাংক ইউ আমাকে ধন্যবাদ বলতে মন যাচ্ছে না দুরাকার নামাজ পড়ে তোর লাভ হবে ব্যায়াম করা হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন মেজাজ ভালো থাকবে পাক সাপ থাকতে পাবি তো দুরাকার নামাজ পড়তে পারছিস না ভোরবেলায় নামাজ পড়তে এলে মুক্ত বাতাসটা পাবে মর্নিং ওয়ার্ক করা হয় আর যদি তা না করি ডাক্তারখানা যাবি প্রিসক্রিপশনে লিখে দেবে হাফ খাও হাফ খাও বলে তোমার তো প্রেশার বেড়ে গেছে হাফ খাও ক্যাপসুল খাবে ট্যাবলেট খাবে দেশি ঘি খাবে দেশি মুরগি খাবে আর ওপরে লিখে দিয়েছে খালি পায়ে আন্ডার তিন কিলোমিটার রাস্তায় ছুটবে একদিন ভোরবেলা একটা কোটিপতির সাথে আমার দেখা বলো কি ব্যাপার ভাই ভাবলো খালি পায়ে আন্ডার প্যান্ট করে বলছে ডাক্তার বলেছে তিন কিলোমিটার সালা কিরকম আজা ভোরবেলায় নামাজ না আল্লাহর সৃষ্টি বিধান আল্লাহর কারখানা আল্লাহর তৈরি মানুষ তার কথা না মানলে মানুষের কখনো ভালো হয় আজকালকার কি বুদ্ধি বেরিয়েছে বুঝলেন কিছু মনে করবেন না মনে রাখবেন যেটা বলছিলাম কি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ বলেছেন আলাম জালিল আমি কি জমিনকে সৃষ্টি করি নাই আমি কি জমিনকে বিছানা করি নাই এটা বলতে বলতে কথা এখানে কিন্তু গড়িয়েছে ওইটা মনে রাখবেন আবার যে ওইটা শুরু করব সময় থাকলে পারা এখন কি যে মানুষের মাথায় হয়েছে বুঝলেন কি যে নেটা পড়া শিখেছে খবরের কাগজে বেরিয়ে গিয়েছে মেয়ে মরদ সুমান আমরা ইসালাম মেয়ে মরদ সুমান কি লেখা পড়া আপনার পেপারে পড়েছেন না পড়েন নাই নারী পুরুষ সমান যেমনি বেরিয়ে গেছে আমি আসবার মাকে বললাম ওর খুব খারাপ কি হয়েছে বলছে যেমন মরদ মেয়ের সমান বলছে তুমি রেডি হয়ে থাকো হয় ইঞ্জেকশন দিয়ে তোমার মজদারি বাদ দিবে আমার ছড়িয়ে দিবে আচ্ছা, আচ্ছা। আপেল আঙ্গুর খেলে তাদের স্তনে দুগ্ধ হবে পুরুষের স্তনে দুগ্ধ হবে না ওই আপেল আঙ্গুর একটাই তাদের বিলাটে দুগ্ধ হয় আমাদের বিলাটে দুগ্ধ হয় না নারী পুরুষ সমান তারা মাতৃত্বে আমরা পিতৃত্বে দিক মাছ আমি মা লেখা লেখা মেয়ে আলাদা পুরুষ আলাদা আপনারা জানেন না নার্সিং এর দায়িত্ব মায়ের সিলাই খুঁজতে ইঞ্জেকশন দিতে খাওয়াতে গরম পানি দিতে পোলেপ দিতে মায়ের দায়িত্ব যদি বেটা ছেলে হয় আর সিলাই খুঁজতে বলে আর আপনি যদি বলেন দাদা লাগছে লাগছে ভাই মোটর সাইকেল চালাবার সময় লাগে না আপনার ভালো হাতটা খারাপ করে দিবেন ভেঙে দিবেন আর যদি মেয়ে হয় দিদিমণি লাগছে লাগছে শোনা গরম পানি দেবো ঠান্ডা পানি দেবো আহ আহা কোনখানটা লাগছে জ্বরের গায়ে মায়ের হাত পড়লে অর্ধেক জ্বর আপনি ভালো হয়ে যাবে মা আলাদা পিতা আলাদা ডিকটেটরশিপ মাতৃত্ব আর পিতৃত্ব আসমান জমি ধরো কি করে বললে তুমি মা ও পুরুষ মা কেন বলেছে মনে যাতে করে বাজারে নামানো সহজ হয়ে যায় আমার চোখ মারতে সুবিধা হয় চোখে কিলোমিটার ফেরিস্তা না কবরে খালি চোখে গরম পানি ঢাল চোখ মারার জায়গার কথা পাঠ না নারী আর পুরুষ সমান ফাজলামি করার জায়গা নাই রাজ্য সরকার বুঝি না কেন্দ্রীয় সরকার বুঝি না দেশ বিদেশ বুঝি না কসম ক্ষুধার করে বলছি মিলিটারি দিয়ে পুলিশ দিয়ে ধর্ষণ আটকানো হবে না আমি শওকত না আব্দুল করিম বলছি এটা লেখে লেখে বোরকা থাকলে পুরুষের মনে পাপ জন্মাবে না আল্লাহ ঢাকা দিতে বলেছে আর যদি বলো না জিন্সের গেঞ্জি পরবো জুতো আর ববি কাট চুল এখন যা মেয়েরা চুল কাটছে প্যান্ট পরছে পেছন থেকে দেখলে মনে হবে দুলা ভাই যাচ্ছে আমি তো একদিন টিকিট কাটতে যে সরে চলো বলে ফেলে দিয়ে দেখছি সালা কিন্তু শিপালি দাঁড়িয়ে আছে রে আমি তো ভৈরব মনে করে হেলাম জিন্সের প্যান্ট টাইট গেঞ্জি হাই হুইল জুতো আবার ববি কাট ফেরেস্তারা এইটার লেগে আলাদা চালাবে চুল কেটে গেলি কার হুকুমে ববি কাট ড্যান্স এবারে বলুন আপনি যদি লাভির নামতে দু আঙুল কাপড়টা নেমে থাকে আর উপরে দু আঙুল চেপে থাকে চার আঙুল মাছ মাঝখানে পা পেট বেরোনো পিট বেরোনো তো আমরা মরদ রাখি হিজড়ে নাকি যে বিড়ি খেয়ে ঘুমবো আমরা চান্স নেবো না ঝঞ্ঝট পড়ে না আমি বাস্তবের উপরে কথা বলছি বোঝার চেষ্টা করে আর ঢাকা দিয়া থাকলে পুরুষের বনে পাপ না এটা কোন খারাপ জগাটা থানার বড় বাবু মেজ বাবু ডিএসপি এসপি যত আছে তাদেরকে যদি বলে ধর্ষণ হচ্ছে একটু লক্ষ্য রাখবি তারা মনে করবে আমাদের ভাগ্যে পড়ে গেছে আমাদেরকে ঠেলি ঘর ঢুকে দিবে যে ওরা আমরা নিয়ে চলে যাবে হাম তুমি কামরে মে বন্ধ হয়ে গে বাজার করো একটা শিয়াল একটা ছাগল ধরে নিয়ে যাচ্ছে বিলে মে মে মে আর এরকম পরিষ্কার বলে চলে যায় শিয়ালটা ছেড়ে দিয়ে ছুটলো কানে ধরে নিজে ঘরে বেঁধে রেখেছে ছাগলটাকে ঘাট দিয়েছে রাত্রি দশটার সময় কোমরে গামছে বেঁধে এরকম ছুরি বার করে বলছে বিসমিল্লাহ তখন ছাগলটা বলছে ওরে সালাই শিয়ালের থেকে ডেঞ্জা আমি মনে করলাম আচ্ছা মজা হয়েছে কি বলতে চাইলাম বলেন শিয়াল বলতে চাইছি যখন দুটো মস্তানে কোন নারীকে পিছু পিছু ধাওয়া করবে করবে আর সে ছুটে যে যদি বড় বাবুকে বলে শ্যাম বড় আর মেয়েটাকে বললে থানার অফিসের পাশের কামরাটাই থাকো পরে দেখছি তোমার নেই তখন মেয়েটার মনে মনে সালা মস্তান দুটো ভালো ছিল এই যে আলাদা মস্তানে পাল্লাই পড়ে গেছে সেই কারণে লেখেলেন যে পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে ধর্ষণ আটকানো হয় না ঢাকা দিলে ধর্ষণ আটকানো হয় এটা কোরআনের চাদর গায়ে দাও পুরুষের মনে পাপ জন্মাবে না ইচ্ছা থাকতে উপায় হবে না এখানে যদি ডবল এম এ মিলিটারি আপনার দিকে সভাপতি করেন বিড়ালকে আর বিড়াল যদি ডবল এম এ পাস করে আর এখানে সভাপতি হয় আর ওখানে ইঁদুর ছেড়ে দেন মাইক মাইক নিয়ে লাম দিবে তাকে যদি বলা হয় ইউ হ্যাভ প্রেসিডেন্ট অফ জালসা মেয়ে মানুষরা জিন্সের প্যান্ট পরবে টাইট গেঞ্জি পরবে হাই হিল জুতো পরবে আমার সামনে নাবি বার করবে পেট বার করবে আর আমার পুরুষের মনে ভাব জন্মাবে না খারাপ হবে না যৌবন নষ্ট হচ্ছে কেন আপনার ছেলের আমার ছেলের ভালো করে বুঝবে এত কেন মাল এত কেন মাল বলে ওলো বলে পাতা খাওয়া শিমুলের মূল খাগা হবে খুলে রেখে দিয়ে শিমুলের মূল খাগা ঢাকা দিঘা শিমুলের মূল খেতে হবে না শিমুলের মূল খেয়ে পুরুষত্ব নষ্ট হয়ে গেছে তাকে আর বাগানো যাবে না cinema video bioscope TV television VCR যত রকমের অন্যায় অত্যাচার অবিচার ছি ছি নবাব সিরাজুল্লাহ মুর্শিদ কুলি খান मुशर्रफ पाकिस्तान के प्रेसिडेंट और खलीदा हसीना इधर अमर खलाला उधर मुस्लिम मुबारक মিশর में যত বড় বড় পন্ডিত আছে নিয়ে আসুন বলে এরোপ্লেন করে বিয়ে করতে এসো দশ হাজার টাকা দেন মহর এরোপ্লেন নেমে গেল দুলহা বসে গেল তারপরে উকিল আর দোনো গাওয়া টানি প্লেয়ার নান মুশারফ এরা উকিল গাওয়া হয়ে গেছে উনের কাছে দুলহার কাছে बोले फलान इब्ने फलान एक हजार रुपया मोहर के एवज पर एक लाख रुपया मोहर के एवज पर तुम्हारे निकाह के लिए तुम मुझको वकील बनाती हो बोले जी नहीं ऐसे मुखरम को मैं शादी नहीं करूंगी वकील कैसे की बोले बोले दे बोले शरबत पी लिया थी बोले जी हम घर चले जाओ बोले शादी नहीं होने का যত বড়ই আপনি বাপের বেটা হন মেয়েটা যদি না বলে তা বিয়েটা হবে না আপনাদের মধ্যে কোনো পন্ডিত লোক থাকে না দাঁড়িয়ে বলুন যে হবে মেয়েটা না বললে বিয়েটা তো বললেন মেয়েদিকে স্বাধীনতা দেয় নাই এই মরদরা খালি ট্যাক্সি নিয়ে ঘর চলে যাবে মা বলবে বউ করে পাড়ালো শুনতে ঘুরিয়ে দিয়েছে তাহলে ঘুরিয়ে দিয়েছে করে নাই বললেন যে মেয়েদিকে স্বাধীনতা দেয় নাই জানা নাই যা বিয়েছে জানা নাই शाहरुख खान कोलकाता से है अमिताभ बच्चन बिग बी और दिलीप कुमार और अपने दिन उसका नाम क्या है धर्मेंद्र মেয়ে ছেলে খালি চুরিতে দে নারীকে একবার হেসে দিলে আপনার বিপদ হয়ে যাবে হেসে দিলে মুচকি হাসিতে বলছে নারী দিকে স্বাধীনতা দেয় না মা মা স্বাধীনের স্বাধীনতা দেখতে পাবে চাদরে বোরকায় নামাজে স্বামীর ভক্তিতে এটা নারীত্বে মায়ের মূল্য দেখা মা যদি মা হয় আল্লাহ নবী বলেছেন মায়ের পায়ের তলায় আর তুমি যদি জিনিসের প্যান্ট পেরে ঘোরো ফটাস ফটাস বাসের ট্রেনে তো কি আর কি মারবে আর কি আর কি কথা বলবো কিছু মনে করবেন না আপনারা বললেন প্রত্যেক জিনিসের একটা পজিশন আছে পজিশন বলে দেওয়া কার্তিককে ভৈরবে এরকম করে দিয়ে যায় না বলে দিদি বলছি দারুণ লাগছে তুই দারুণ খারাপ ছিল এরকম দেখবি মাইনি দারুণ লাগছে কে মেরেছে কার্তিককে ভৈরব আর শিপালির গালে কার্তিক নাহলে কার্তিকের গালে শিপালি তো তার মনে হচ্ছে আবার কবে মারবে আ এটা আল্লাহ তৈরি করেছে নারীর গায়ের ছোঁয়া পেলে পুরুষ শান্তি পায় তারা যদি ঠাঁকা দিয়ে থাকে পর পুরুষের সঙ্গে কথা না বলে দেখা না করে আমি শওকত বলছি কাল সকালবেলায় বিয়ের পর উঠে যাবে আপনি লেখে লেন নাহলে গোটা দুনিয়া তবলিক জামাত আর মাদ্রাসার বোন বিয়ের মূল্যা যতই মেহনত করো বিয়ের পণ উঠবে না বিয়ে করার পরেও লেপ এটাতে কি নেবে তো বাপকে বল বিয়ের পরেও লাগবে এক বছর পরেও লাগবে এক বছর পরেও উল্টবে শাশুড়ির কাপড় ধরে টানবে রেডিও দিবে ফ্রিজে করেছি বলে এখন কিচ্ছু কিন্তু যদি বিয়ের পর্দায় থাকে বিয়ে বিয়ে করবে রেডিও দিবে ঘড়ি দিবে কাপড় দিবে আর মেয়ের বাপকে দিবে দিয়ে বলবে আপনার ছেলেটা আপনার মেয়েটা আমার ছেলের সঙ্গে বিয়ে দেয় জানালে কি হবে আপনার বলুন যদি বিয়ে না দেয় কি হবে আপনার কেন আপনার বাপকে যে বলতে হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ যদি বয়স হয়ে যায় ছেলের বিয়ে না দেয় ছেলে বলবে ফকাংচিল ফকাংচিল বয়াকার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক philosopher psychologer pathologer M L সবাই বলবে পরোটা কেউ খাবে না পরোটা খালি এমনি করে ঘুরবে চব্বিশ বছর বয়স হলে যদি মেয়ে দেখতে না পায় গল্প করতে না পায় গায়ে ঠ্যাস দিতে না পায় তাহলে টাকা দিয়ে বিয়ে করতে প্রয়োজন আছে আল্লাহ নারীকে সে নিয়ামত দান করেছে কিন্তু নারী নারী নাই কথা বুঝুন আর বলে রাখুন খালি উল্টো পাল্টা চায়ের দোকানে বললে তো হবে না বাবা একটু বুঝে বলুন ভেবে বলুন সবাইকে যদি আল্লাহ বড় লোক করে দিতাও ঝামেলা থাকতো না চায়ের দোকানে চালিয়ে দিলে একটা রেওয়ায় লে বলবি মৌলী বসছিল বলে মৌলবীরা তো খালি দোয়া করছে মিলাদ করছে খাচ্ছে ওদের আর কি অনেক কিছু বলে ফেললে সবাইকে বড় লোক করে দিলে লাভ হতো না ক্ষতি হতো কি বলছেন বলুন আপনারা কোথায় আছে কোরআনে আমি যদি সকলকে বিদ্যবান করিতাম পৃথিবীর ভারসাম্য নষ্ট হতো পৃথিবীতে বিভ্রাট সৃষ্টি হতো গরিব বড়লোক ধনী দরিদ্র কালো সাদা করেছি পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য আপনাদের দেশে লোক মরে গেলে কবর কাটে কারা মাস্টারমশাই এমএলএ মৌলবি হেডমাস্টার মাতব্বর মোড়ল বড় লোক এরা সব কবর কাটতে যায় তো নাকি এখানে <laughs> এদের মধ্যে ভালো ভালো নাম আছে কিন্তু বড় লোকরা গরিবের নাম ছোট করে ডাকে আব্দুল জব্বারকে বলে জবা আব্দুল গফ্ফারকে বলে গফাই ভালো নাম বললে যে সে বড় লোক মনে হবে সেখানে বড় লোকরা ছোট নাম ধরে ডাকে বড় লোকদের বহু আমি এই চিনার বাইরে ছিলাম কি নাম এসে আসে আলী সাহেব বড় লোক তো নাকি বড় লোকদের বহু বড় লোকদের সামনে সোজা হয়ে দাঁড়ালে বলবে এত অহংকার কে নেবে আর যদি বলো হ্যাঁ, ভালো আছেন সোজা হয়ে দাঁড়াতে পারছি না নাকি ভাই সোজা হলে অহংকার হলে বোকা কি করবো না কি গো তারা হলো বড় লোক সোজা হলে অহংকার পুজো হলে বোকা বড় লোকরা গরিবের নাম ভালো করে ডাকতে চায় না লুলা লাংলা ছিলেন তিন করি তারা কবর কাটবে তাই খবরদার বলবেন না যে আল্লাহ সব সমান করে দাও রুই মাছটা কিনে আনবে আজকে আমাকে গালদা চিংড়ি খাওয়াই যাক তো কিনে আনলেন বাজার থেকে ধরে দিলে কে হেডমাস্টার মশাই নাকি বাজারে যখন যে বললেন দেখি এক কেজি গালদা চিংড়ি আজকে আমাদের জলসা আছে হেডমাস্টার আছে বর্তমান থেকে দেখি তো আপনার মনে হলো না যে মাছটা বাজারে এলো কি করে গরিব মানুষ ভোর তিনটেই নেমে বাবারে বাবারে বাবারে করে কাঁপতে কাঁপতে এটা নাহলে বৈশাখ মাস পৌষ মাসের দিনে বলছি মাথায় করে তুলে তারপরে ভ্যানে করে এনে বাজারে পঁচিশ পঁচিশ পঁচিশ পঁচিশ আঠাইশ আঠাইশ আঠাইশ আঠাইশ আব্দুল রহমান কা কিলো আঠাইশ আঠাইশ আঠাইশ পাঁচ আঠাইশ পাঁচ আব্দুল রহমান কা পাঁচ কিলো ডাক হয়ে গেল মাছটা নিয়ে বাজারে চলে এলো আপনি যে বললেন দু কেজি দেখি গাল্লা চিংড়ি কিন্তু বাজারকে এলো কি করে আপনি বলছেন যে সবাইকে বড় লোক করে দাও তো মাছটা কি বেচতে আসবে কে রেস্তোরাঁ নাকি আপনারা যে কিনবেন খালি আন্দাজে কথা বলতে নাই ভেবে বলুন বুঝে বলুন খুব চিন্তা করে আর আজকের মানুষকে কি ভেবে বুঝে চিন্তা করে বলতে বলবো আজকের মানুষ বড়া চালা বড়া চালা দাড়ি নাই সঞ্জয় সিং আছে নাই তারা মানে গরিব গোবিন্দ সিং কে তারা মানে আপনার থেকে গুরু নানককে আর আপনারা মানে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ কার মতোই মাল মুসলমানদের বলে হারি যায় বলে হারি যায় মুসলমানরা বলছে মেরা দিল হাই মদিনে মে আজল হবে আহমদ মেরে সিনে মে আমি এখানে কলকাতা হাওড়াতে পড়ে আছি আমার হৃদয় চলে গেছে মদিনা নবী তোমার জন্ম জন্মান্তর থেকে হৃদয়ে ভরা আছে দাঁড়িয়ে রাখতে পারি নাই কিছু মনে করো না নবী বলে সারা কি মহব্বত রে তোমার মহব্বতে পর থাকলে মনে মদিনা চলে যাব নামাজ পড়তে পারি নাই দাঁড়িয়ে রাখতে পারি নাই নবী তুমি কিছু মনে করো না কিন্তু মহব্বত কারো বিবি যদি গলায় কাপড় দিয়ে বলে স্বামী তুমি আমার গলার হার মাথার তোমার মহব্বতে গলিজা ফেটে যাচ্ছে তোমার লেগে আমার ঘুম হয় না আমি তোমার বন্ধুর সাথে সিনেমা যাচ্ছি তুমি পিছন করে শুয়ে যাবে রান্না করে খেয়ে নেবে তো স্বামী মহব্বত মেরে নিবে তো না পিঠটা ফাটিয়ে দিবে বাবলা ডালে করে যে সালা আমার মহব্বত তোর কলজি ফেটে যাচ্ছে তো আমার বোমের সঙ্গে সিনেমা যাচ্ছিস আমি রান্না করে খাবো বিছান করে শুভ ঘুমবো আর তুই চালাবি সিনেমা আমার বন্ধুর সাথে মহব্বত তা আপনি ওই রকম যদি নবীকে বলেন নবী কলেজা ফেটে যাচ্ছে মনে হচ্ছে মদিনা চলে যায় খালি রাখতে পারি নাই তাই ফেরিস্তার কান মতোই মারবে না যে মহব্বত দেখাচ্ছিস বোকারা এটা কেন বলছি বলেন সারা বছর নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই সবে বরাতের রাতে কার্গিলের মালের মতো মসজিদে ভিড় ফেরেস তারা বলছে শালা এত মাল দূর থেকে এলো খাতা খুলে বলছে তোর নাম নাই বলছে পুরনো পর্যা বার করে দেখো আমার বাপের নাম আছে ফেরেস তারা বলছে তোর নাম নাই যে খাতায় তুই মসজিদে কি করছে বলছে আজকে ফাটিয়ে দেবো সরে যাবে আপনারা ইনসাফ করে বলুন সবে বরাত ওদের লেগে যারা নামাজ পড়তে আসে হাই হাই যারা নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দেবে আল্লাহকে ভাই করবে তারা সবে বরাতে দু চার রাখার নফল পড়লে তাদের এই জিনিসের ক্ষতি পূরণ করা হবে পরেশগারের লেগে বাড়াতে দামা আপনার কি আপনি কিসের যার ডিউটি নাই তার আবার ওভার ডিউটি কি ফেরেস খাতা খুলে বলছে তোমার তো নাম নাই জীবন আসল ফজর মগরিব ওসব আমি পড়বো না আমি সব ওরা পাঠিয়ে দেবো বলবে ডিউটি নাই তো ওভার ডিউটি কি কিছু কিছু লোক বুঝলেন কি আমাদের দিনে একটা ছেলে বুঝলেন স্কুলে যেয়ে মাস্টার মশাই বলছে মাস্টার মশাই আমি একটা জব তৈরি করে নিয়েছি নাহলে আপনার দিকে বোতলটা দেখি বোতলটা দেখি বোতলটা দেখি বলে পরীক্ষা দিই নাই বিয়ে ছিল বলে বাংলায় বললে আমার শরীর খারাপ আসি না বলে ইংরেজিতে বলে মা বললে বুদ্ধি ধুমো বেরোচ্ছে পেটে লেগেছে স্কুল যেতে না বলে তুই কোন সাবজেক্টের পরীক্ষা দিই নাকি বলে দিই না বলে এটা বলে এটা কত পাবো মাস্টার বললে ঝাঁটাটা নিয়ে আয় তোকে কলমের নম্বর দেবো না তুই ঝাঁটা করে নম্বর দেবো বলে ঝাঁটা করে কি করবেন বলে পা থেকে মাথা পর্যন্ত নম্বর চালাবো বাবা কি বললাম বলেন দেখে কেয়ামতের দিনে যখন যে বলবে আল্লাহ মিলাদে কত পাচ্ছি কলমাখানির কত দিন দিচ্ছ আল্লাহ সবে বড়দের কত নম্বর পাচ্ছি আল্লাহ মিলাদ মিয়াম চল্লিশে চালিশের কথা হচ্ছে আল্লাহ বললে ফরজ নামাজ পড়তে পারি নাই বললে রোজা রাখতে পারি নাই কারণ ভোগ লাগতো বলে দাঁড়িয়ে কত বলে ঘরের মন বার করতে পারি না কষ্ট হচ্ছিল বলে তাহলে তোমাকে নম্বর এমনি দেওয়া হবে না চলছে আর কত নম্বর লিবি বল উবুর করে দিবি চর্বি গোলে গলে পড়লে পরে বলবি সবে বরাত চলছে বলবি চলছে আর লিবি নাকি বল নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই নম্বর লিতে ইচ্ছে কালমাখানি কুলখানি চল্লিশে চালছে সবে বলা ভ্রান্তির বেড়া ইসলামকে শেষ করে দিলে